আকাশের ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সরে বাজে আকাশের ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সরে বাজে আকাশের ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সরে বাজে রং মেখে দিলকে কে গোলাপের মাঝে মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে প্রেম নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রং সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কাশর বাজে আকাশের রং সাথে রং সাজে কোকিলের কণ্ঠে বাজে গানে গানে সুরে সুরে মায়াবী বন্ধনে কার প্রেমে মিতালি গায় আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ আকাশের রং সাজি রং সাজি কোকিলের কণ্ঠে গান শোভে বাজে আকাশের রং সাজি রং সাজি কোকিলের কণ্ঠে গান দেনে ঘোরাশি অবশেষে বৃষ্টি নিপুণ হাতি গড়া এত রূপ সৃষ্টি দেনে ঘোরাশি অবশেষে বৃষ্টি নিপুণ হাতি গড়া এত রূপ সৃষ্টি লুটে পরে কার পায় কুল মাফুলু লুটে পরে কার পায় কুল মাফুলু সবার জবান শুনি কার গুণগান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আকাশের রন্ধন সাথে রংসারি কোকিলের কণ্ঠে গান শোনে বাজে আকাশের রন্ধন সাথে রংসারি কোকিলের কণ্ঠে রং মেখে দিল কে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে প্রেম নিয়ে পাখি ফিরে সাজে আকাশে রং ধন সাজে রং সাজে কোকিলের কণ্ঠে গান শোনে বাজে আকাশের রং সাজে সাজে কোকিলের কণ্ঠে গান শোনে বাজে অবজ শিশোরে মুখে হাসির ঝুলি কে দেয় মমতার পরশ বলি অবজ শিশোরে মুখে হাসির ঝুলি কে দেয় মমতার পরশ বলি স্নেহের চাদরে মোরা এই ধরণী স্নেহের চাদরে মোরা এই ধরণী দীপ্ত কণ্ঠে উঠে তার শ্লোক আকাশের রন্ধন সাথে রং সাজে কোকিলের কণ্ঠে গান শোনে বাজে আকাশের রন্ধন সাথে রং সাজে কোকিলের কণ্ঠে গান শোনে বাজে রং মেখে দিল কে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে প্রেম নিয়ে তীর সাজে আকাশের নিরন্তন সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুরে বাজে আকাশের রন্ধন সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুরে বাজে গানে গানে সুরে সুরে মায়াবী বন্ধনে তার প্রেমী মিতালি গাই জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান সে Allah